لهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم আর যারা নিজেদের স্ত্রীদেরকে অভিযোগ দেয় এবং তাদের কাছে তারা নিজেরা ছাড়া আর দ্বিতীয় কোনো সাক্ষী থাকে না তাদের মধ্য থেকে এক ব্যক্তির সাক্ষ্য হচ্ছে এই যে সে চারবার আল্লাহর নামে কসম খেয়ে সাক্ষ্য দেবে যে সে নিজের অভিযোগে সত্যবাদী এবং পঞ্চমবার বলবে তার প্রতি আল্লাহর লানত হোক যদি সে নিজের অভিযোগে মিথ্যাবাদী হয়ে থাকে আর স্ত্রীর শাস্তি এভাবে রহিত হতে পারে যদি সে চারবার আল্লাহর নামে কসম খেয়ে সাক্ষ্য দেয় যে এ ব্যক্তি তার অভিযোগে মিথ্যাবাদী এবং পঞ্চমবার বলে তার নিজের উপর আল্লাহর গজব নেমে আসুক যদি এ ব্যক্তি তার অভিযোগে সত্যবাদী হয় তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকলে এবং আল্লাহ বড়ই মনোযোগ দানকারী ও জ্ঞানী না হলে স্ত্রীদের প্রতি অভিযোগের ব্যাপার তোমাদেরকে বড়ই জটিলতার সম্মুখীন করত إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسر من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا, وقالوا هذا إفك مبين যারা এ মিথ্যা অপবাদ তৈরি করে এনেছে তারা তোমাদেরই ভিতরের একটি অংশ এ ঘটনাকে নিজেদের পক্ষে খারাপ মনে করো না বরং এও তোমাদের জন্য ভালোই যে এর মধ্যে যতটা অংশ নিয়েছে সে ততটাই গুনাহ কামাই করেছে আর যে ব্যক্তি এর দায় দায়িত্বের বড় অংশ নিজের মাথায় নিয়েছে তার জন্য তো রয়েছে মহাশাস্তি যখন তোমরা এটা শুনেছিলে তখনই কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা নিজেদের সম্পর্কে সুধারণা করেনি এবং কেন বলে দাওনি এটা সুস্পষ্ট মিথ্যা দোষারোপ لولا جاءوا عليه لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم তারা নিজেদের অপবাদের প্রমাণ স্বরূপ চারজন সাক্ষী আনেনি কেন এখন যখন তারা সাক্ষী আনেনি তখন আল্লাহর কাছে তারাই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 জ্ঞাত তোমাদের মধ্য থেকে যারা প্রাচুর্য ও সামর্থ্যের অধিকারী তারা যেন এই মর্মে কসম খেয়ে না বসে যে তারা নিজেদের আত্মীয় স্বজন গরিব মিসকিন ও আল্লাহর পথে গৃহত্যাগকারীদেরকে সাহায্য করবে না তাদেরকে ক্ষমা করা ও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করেন আর আল্লাহ ক্ষমাশীলতা ও দয়া গুণে গুণান্বিত إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم যারা সতী সাধ্যী সরলমনা মুমিন মহিলাদের প্রতি অপবাদ দেয় তারা দুনিয়ায় ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি তারা যেন সেদিনের কথা ভুলে না যায় যেদিন তাদের নিজেদের কণ্ঠ এবং তাদের নিজেদের হাত পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে সেদিন তারা যে প্রতিদানের যোগ্য হবে তা আল্লাহ তাদেরকে পুরোপুরি দেবেন এবং তারা জানবে আল্লাহ সত্য এবং সত্যকে সত্য হিসেবে প্রকাশকারী দুশ্চরিত্রা মহিলারা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা মহিলাদের জন্য সচ্চরিত্রা মহিলারা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা মহিলাদের জন্য লোকে যা বলে তা থেকে তারা পুত পবিত্র তাদের জন্য রয়েছে ফেরাত এবং মর্যাদাপূর্ণ জীবিকা يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون হে ইমানদারগণ নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না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 যা কিছু তোমরা করো আল্লাহ তা খুব ভালোভাবেই জানেন তবে তোমাদের জন্য কোনো ক্ষতি নেই যদি তোমরা এমন গৃহে প্রবেশ করো যেখানে কেউ বাস করে না এবং তার মধ্যে তোমাদের কোনো কাজের জিনিস আছে তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো আল্লাহ সবই জানেন হে নবী মুমিন পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে রাখে এবং নিজেদের লজ্জা স্থানসমূহের হেফাজত করে এটি তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি যা কিছু তারা করে আল্লাহ তা জানেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو آباء بعولتهن أو أبنائهن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 মেহেরবানিতে তাদেরকে ধনী করে দেবেন আল্লাহ বড়ই প্রাচুর্যময় ও সর্বজ্ঞ وليستعفف الذين لا يجدون لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحسنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم من بعد إكراههن غفور رحيم ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين আর যারা বিয়ে করার সুযোগ পায় না তাদের পবিত্রতা ও সাধুতা অবলম্বন করা উচিত যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন আর তোমাদের মালিকানাধীনদের মধ্য থেকে যারা মুক্তির জন্য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 উপমা যেমন একটি গভীর সাগর বুকে অন্ধকার উপরে ছেয়ে আছে একটি তরঙ্গ তার উপরে আরেকটি তরঙ্গ আর তার উপরে মেঘমালা অন্ধকারের উপর অন্ধকার আচ্ছন্ন মানুষ নিজের হাত বের করলে তাও দেখতে পায় না যাকে আল্লাহ আলো দেন না তার জন্য আর কোনো আলো নেই ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ولله ملك السماوات والأرض وإلى الله المصير তুমি কি দেখো না আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তারা সবাই এবং যে পাখিরা ডানা বিস্তার করে আকাশে ওড়ে প্রত্যেকেই জানে তার নামাজের ও পবিত্রতা বর্ণনা করার পদ্ধতি আর এরা যা কিছু করে আল্লাহ তা জানেন আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে সবাইকে ফিরে যেতে হবে ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به ۖ فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار তুমি কি দেখো না আল্লাহ মেঘমালাকে ধীর গতিতে সঞ্চালন করেন তারপর তার খণ্ডগুলোকে পরস্পর সংযুক্ত করেন তারপর তাকে একত্র করে একটি ঘন মেঘে পরিণত করেন তারপর তুমি দেখতে পাও তার খোল থেকে বৃষ্টি বিন্দু একাধারে ঝরে পড়ছে আর তিনি আকাশ থেকে তার মধ্যে সমুন্নত পাহাড়গুলোর বদৌলতে শিরা বর্ষণ করেন তারপর যাকে চান এর দ্বারা ক্ষতিগ্রস্ত করেন এবং যাকে চান এর হাত থেকে বাঁচিয়ে নিন তার বিদ্যুৎ চমক চোখ ধাঁধিয়ে দেয় يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء তিনি রাত দিনের পরিবর্তন ঘটাচ্ছেন দৃষ্টি সম্পন্নদের জন্য এর মধ্যে রয়েছে একটি শিক্ষা আর আল্লাহ প্রত্যেক প্রাণ বিশিষ্টকে এক ধরনের পানি থেকে সৃষ্টি করেছেন তাদের মধ্য থেকে কেউ চলছে পেটে ভর দিয়ে কেউ চলছে দুপায়ে হেঁটে আবার কেউ চার পায়ে ভর দিয়ে যা কিছু তিনি চান পয়দা করেন তিনি প্রত্যেক জিনিসের পর শক্তিশালী لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين আমি পরিষ্কার সত্য বিব্রতকারী আয়াত নাজিল করে দিয়েছি তবে আল্লাহ যাকে চান সত্য সরল পথ দেখান তারা বলে আমরা ইমান এনেছি আল্লাহ রসুলের প্রতি এবং আমরা আনুগত্য স্বীকার করেছি কিন্তু এরপর তাদের মধ্য থেকে একটি দল আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এ ধরনের লোকেরা কখনোই মুমিন নয় وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُم مُّعْرِضُونَ وَإِن يَكُن لَّهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ রাসুলের দিকে যাতে রাসুল তাদের পরস্পরের মোকদ্দমার ফায়সালা করে দেন তখন তাদের মধ্যকার একটি দল পাশ কাটিয়ে যায় তবে যদি সত্য তাদের অনুকূল থাকে তাহলে বড়ই বিনীত হয়ে রাসুলের কাছে আসে তাদের মনে কি মোনাফিকির রোগ আছে না তারা সন্দেহের শিকার হয়েছে না তারা ভয় করছে আল্লাহ তার রাসুল তাদের প্রতি জুলুম করবেন আসলে তারা নিজেরাই জালিম إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون মুমিনদের কাজই হচ্ছে যখন তাদেরকে আল্লাহ রসুরের দিকে ডাকা হয় যাতে রাসুল তাদের মোকদ্দমার ফায়সালা করেন তখন তারা বলেন আমরা শুনলাম ও মেনে নিলাম এ ধরনের লোকেরাই সফল কাম হবে আর সফল কাম তারাই যারা আল্লাহ রসুলের হুকুম মেনে চলে এবং আল্লাহকে ভয় করে এবং তার নাফারমানি করা থেকে দূরে থাকে وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين এ মুনাফিকরা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে আপনি হুকুম দিলে আমরা অবশ্যই ঘর থেকে বের হয়ে পড়ব তাদেরকে বলো কসম খেও না তোমাদের আনুগত্যের অবস্থা জানা আছে তোমাদের কার্যকলাপ সম্বন্ধে আল্লাহ বেখবর নন বল আল্লাহর অনুগত হও এবং রসুলের হুকুম মেনে চলো কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে ভালোভাবে জেনে রাখো রাসুলের উপর যে দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেজন্য রসুলই দায়ী এবং তোমাদের উপর যে দায়িত্বের বোঝা চাপানো হয়েছে সেজন্য তোমরাই দায়ী তার আনুগত্য করলে তোমরা নিজেরাই সৎ পথ পেয়ে যাবে অন্যথায় পরিষ্কার ও দ্ব্যর্থহীন হুকুম শুনিয়ে দেয়া ছাড়া রাসুলের আর কোনো দায়িত্ব নেই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 এখনো বুদ্ধির সীমানায় পৌঁছেনি তাদের অবশ্যই তিনটি সময়ে অনুমতি নিয়ে তোমাদের কাছে আসা উচিত ফজরের নামাজের আগে দুপুরে যখন তোমরা পোশাক ছেড়ে রেখে দাও এবং এশান নামাজের পর এ তিনটি তোমাদের গোপনীয়তার সময় এর পরে তারা বিনা অনুমতিতে এলে তোমাদের কোনো গুণা নেই এবং তাদেরও না তোমাদের পরস্পরের কাছে বারবার আসতেই হয় এভাবে আল্লাহ তোমাদের জন্য নিজের বাণী সুস্পষ্টভাবে বর্ণনা করেন এবং তিনি সব কিছু জানেন ও বিজ্ঞ وإذا بلغ الأطفال منكم, منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم আর যখন তোমাদের সন্তানরা বুদ্ধির সীমানায় পৌঁছে যায় তখন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 তবে গৃহে প্রবেশ করার সময় তোমরা নিজেদের লোকদের সালাম করো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে কল্যাণের দোয়া বড়ই বরকতপূর্ণ ও পবিত্র এভাবে আল্লাহ তোমাদের সামনে আয়াত বর্ণনা করেন আশা করা যায় তোমরা বুঝে শুনে কাজ করবে إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم ۖ فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم মমিন তো আসলে তারাই যারা অন্তর থেকে আল্লাহ ও তার রাসূলকে মানে এবং যখন কোনো সামষ্টিক কাজে রাসূলের সাথে থাকে তখন তার অনুমতি ছাড়া চলে যায় না যারা তোমার কাছে অনুমতি চায় তারাই আল্লাহ ও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 মধ্যে একে অন্যের আড়ালে চুপিসারে সটকে পড়ে রাসুলের হুকুমের বিরুদ্ধ চারণকারীদের ভয় করা উচিত যেন তারা কোনো বিপর্যয়ের শিকার না হয় অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আজাব না এসে পড়ে সাবধান হয়ে যাও আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই তোমরা যে নীতি অবলম্বন করো আল্লাহ তা জানেন যেদিন লোকেরা তাঁর দিকে ফিরে যাবে সেদিন তিনি তাদের বলে দেবেন তারা কি সব করে এসেছে তিনি সব জিনিসের জ্ঞান রাখেন